ইসলামের উপর যে বাজারা আঘাত হানিবে জেনে রেখো যু তার বাড়ি তার আছে নসিবে ইসলামের উপর যে বাজারা আঘাত বন্ধুরা আপনি শুনছেন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার আয়োজন এই গানটির কথা লিখেছেন হাফিজ খায়রুল বাসার দেলওয়ার কণ্ঠ দিয়েছেন আবুল কাউসার সিদ্দিকী ইসলাম বিরোধী নমরুদের হলো কি দশা তার মাথায় ঢুকে চিন এক নেংড়া মশা ইসলাম বিরোধী নমরুদের হলো কি দশা তার মাথায় ঢুকে ছিল এক নেংড়া মশা সে চিন্তা করে সে চিন্তা করে কেমন তা বাহির করিবে জেনে রেখো তার বাড়ি তার আছে নসিবে ইসলামের উপর যে বাজারা আঘাত আনিবে জেনে রেখো তার বাড়ি তার আছে নসিবে সহ্য করিতে না পারিয়া প্রজাকে ডাকিল তার নিজের মাথায় জুতা মারার আদেশ করিল সহ্য করিতে না পারিয়া প্রজাকে ডাকিল তার নিজের মাথায় জুতা মারার আদেশ করিল ওর সেই আঘাতে ওর সেই আঘাতে মরল নমরুদ জানের সবে জেনে রে খোঁজু তার বাড়ি তার আছে নসিবে ইসলামের উপর যে বাজারা আঘাত হানিবে জেনে রেখো তার বাড়ি তার আছে নসিবে বানর রূপী মানুষ ছিল আমেরিকার বোস তাকে জুতা ছুঁড়ে মেরেছিল এক মুসলিম পুরুষ বানর রূপী মানুষ ছিল আমেরিকার বোস তাকে জুতা ছুড়ে মেরেছিল একই মুসলিম বীর পুরুষ দিনের শত্রু যারা দিনের শত্রু যারা তাদের দশা এমনই হবে জেনে রেখো তার বাড়ি তার আছে নসিবে ইসলামের উপর যে বাজারা আঘাত হানিবে জেনে দেখো যো তার বাড়ি তার আছে নসিবে ইসলামের উপর যে বাজারা আঘাত হানিবে জেনে রেখো তার বাড়ি তার আছে নসিবে